আবু সাইদ খুদ্রি রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মিম্বারে দাঁড়ালেন এবং বললেন আমি আমার পর তোমাদের জন্য ভয় করি এ ব্যাপারে যে তোমাদের জন্য দুনিয়ার কল্যাণের দরজা খুলে দেওয়া হবে অতপর তিনি দুনিয়ার নিয়ামতের উল্লেখ করেন এতে তিনি প্রথমে একটির কথা বলেন পরে দ্বিতীয়টির বর্ণনা করেন এক ব্যক্তি দাঁড়িয়ে জিজ্ঞেস করল হে আল্লাহ রসুল কল্যাণ ও কি অকল্যাণ বই আনবে নবী সাল্লাহ আলাইসাল্লাম নীরব রইলেন আমরা বললাম তার উপর ওয়াহি নাজিল হচ্ছে সমস্ত লোকও এমনভাবে নিরবতা অবলম্বন করল যেন তাদের মাথার উপর পাখি বসে আছে অতপর আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম মুখের ঘাম মুছে বললেন সেই প্রশ্নকারী কোথায় তা কি কল্যাণকর তিনি তিনবার এই কথাটি বললেন কল্যাণ কল্যাণই বয়ে আনে আর এতে কোনো সন্দেহ নেই যে বসন্তকালীন উদ্ভিদ পশুকে ধ্বংস অথবা ধ্বংসের মুখে নিয়ে আসে কিন্তু যে পশু সেই ঘাস এই পরিমাণে খায় যাতে তার ক্ষুধা মেটে অতপর রোদ পোহায় এবং মলমূত্র ত্যাগ করে অতপর আবার ঘাস খায় নিশ্চয়ই এ মাল সবুজ শ্যামল সুস্বাদু সেই মুসলিমের সম্পদই উত্তম যে ন্যায়সঙ্গতভাবে তা উপার্জন করেছে এবং আল্লাহর পথে ইয়াতিম মিসকিন ও মুসাফিরদের জন্য খরচ করেছে আর যে ব্যক্তি অন্যায়ভাবে অর্জন করে তার দৃষ্টান্ত এমন ভক্ষণকারীর মতো যার ক্ষুধা মেটে না এবং তা কিয়ামতের দিন তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে